বিসমিল্লাহ রহমান রহিম মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই সুথি কবি সত্যি বলেছেন মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই এই মমতাময়ী মাকে নিয়ে আমাদের এবারের বিশেষ আয়োজন আমার প্রিয় মা এতে কণ্ঠ দিয়েছেন দক্ষিণ জনপদের তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী নওশাদ মাহফুজ এবং তার সঙ্গীরা শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা